আমার অনেক কিছু জানা হলো না নীলপরি আর বুড়ি ভালো লাগে না বাবু আমার অনেক কিছু জানা হলো না আর ভালো লাগে না মাগো আমার অনেক কিছু জানা হলো না আর ভালো লাগে না সত্যি করে বলবে কি মারা তেরা কাছে লক্ষ তারার কোথেকে আসে সত্যি করে বলবে কি কোথেকে আসে লুকিয়ে কোথায় জানি না সাতটা জয় লুকিয়ে কোথায় জানি না মাগো আমার অনেক কিছু জানা হলো না নীলপরিয়ার গায়ে মুড়ি ফল রাগে না মাগো আমার অনেক কিছু জানা হলো না আর যায়নি বুড়ি ভালো লাগে না নিত্য ভরে সূর্যটারে করবে বিজনী পাতানপুরে রাজ্য থেকে আনে গোটানি নিত্য ভরে সূর্যটারে করবে বিজনী রাজ্য থেকে আনে তা না হলে ডুবিয়ে যেতাম খুঁজে পেতে না তা হলে লুকিয়ে যেতাম খুঁজে পেতে না মাগো আমার অনেক কিছু জানা হলো না নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না মাগো আমার অনেক কিছু জানা হলো না নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না সত্যি করে বলবে কি মারাতের আকাশে লক্ষ তারার রূপালি চাঁদ কোথেকে আসে সত্যি করে বলবে কি কোথায় জানি না মাগো আমার অনেক কিছু জানা হলো না নীলপরিরায় যায়নি বুড়ি ভালো লাগে না মাগো আমার অনেক কিছু জানা হলো না নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না